ইমাম মুসলিম ফি সাহিহ আবু হরের রবি আল্লাহ তালা আনহতে বর্ণিত এই হাদিসটির অর্থ আবু হরের রবি আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে দুনিয়া এই দুনিয়া পার্থিব জগৎ ইমানদার মুসলিম ব্যক্তির জন্য হচ্ছে জেলখানা এই পৃথিবী মুসলিম ব্যক্তিদের জন্য হচ্ছে এই পৃথিবী মুসলিম ব্যক্তির জন্য হচ্ছে জেলখানা আর অমুসলিম ব্যক্তির জন্য হচ্ছে জান্নাত এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তার সহি গ্রন্থে হাদিস নম্বর দেখতে পারেন এক হাইফেন ব্র্যাকেটের মধ্যে দুই হাজার নশো ছাপ্পান্ন নম্বর হাদিস সম্মানিত মুসলিম সমাজ সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা এই হাদিসটির প্রতি গভীরভাবে গবেষণা করে দেখার চেষ্টা করব যে এই হাদিসটির সারমর্মটাকে এখানে বলা হলো এই হাদিসটিতে বলা হলো যে মোমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত তোর ভাবার্থটা অনেক মুসলিম ব্যক্তিকে দেখা যায় যে বেশ মালদার বেশ ধনী তার সুখের সংসার রয়েছে আনন্দে জীবন যাপন করছে এবাদত বন্দী করছে তাহলে কি করে একে জেলখানা বলা হয় আর কতকগুলি অমুসলিম ব্যক্তিকে দেখা যায় যে খুব কষ্ট করছে একদিন খেতে পাচ্ছে তো আর একদিন খেতে পাই না থাকার জায়গা নেই শীতকালে পোশাক পাচ্ছে না বাড়িঘর ঠিকভাবে তৈরি করতে পারছে না ছেলেপুলেকে খাবার দিতে পারছে না এইরকম অমুসলিম আছে অনেক তাহলে কি করে ওকে বলবো যে এই অমুসলিম ব্যক্তি যে খেতে পাচ্ছে না যার বাড়ি ঘর নাই যার স্বাস্থ্য ঠিক নাই তাকে কি করে আমরা বলবো যে সে জান্নাতে আছে আর একজন মুসলিম ব্যক্তি যার বড় বড় অট্টালিকা আছে শরীর সারাগত ভালো আছে দিন ধর্ম ভালোভাবে মেনে চলছে কোনো প্রকারের অভাব নাই দুঃখ কষ্ট নাই তাকে কি করে বলবো যে সে জেলখানাতে আছে তার জন্য কি করে এই পৃথিবীটাকে বা দুনিয়াকে জেলখানা করো তাহলে মানে এখানে চিন্তা করে দেখার দরকার আছে এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে সম্মানিত মুসলিম সমাজ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার উত্তরটি বেশ ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করবেন কেন যে এই উত্তরটি হয়তো সব জায়গায় পাবেন কি না সদ্য আছে তবে বড় বড় আলেম যেমন হাফিজ হাজার এবং অন্যান্য ওলামাই কিরাম যারা হাদিসের বিবরণ দিয়েছেন যারা হাদিসের জন্য বা শরীয়তের বিধিবিধান বিধিবিধান বর্ণনা করতে করতে জীবনকে শেষ করে দিয়েছেন তাদের মুখ থেকে এই সমস্ত বাণী শুনতে পারা যায় বা তারা এ সমস্ত বিষয় লিখেন সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তো আমি প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি কি প্রশ্ন করলাম যে একজন কাফের কে কি করে বলা হলো যে সে জান্নাতে আছে অথচ সে খেতে পারছে না তার শরীর ঠিক নেই তার ছেলে পুলেকে আহার দিতে পারছে না তার বাড়িঘর নেই তাকে কি করে বলবো যে সে দুনিয়াতে জান্নাত আছে আর একজন একজন মমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি যে সব দিক দিয়েই সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে তাকে কি করে বলবো যে সে সিজনে আছে জেলখানাতে তাকে কি করে বলবো যে জেলখানাতে আছে এর উত্তর হলো এই যে মমিন ব্যক্তি পরকালে জান্নাতে যে সমস্ত নিয়ামত পাবে তার সামনে এই দুনিয়ার যতই নিয়ামত হোক না কেন সবই যেন জেলখানার পর্যায়ে রয়েছে মমিন ব্যক্তিদের জন্য জান্নাতে যত নিয়ামত রয়েছে যত শান্তি রয়েছে যত আরামের বিষয় রয়েছে সেগুলির সামনে এই দুনিয়ার শান্তি কিছুই নয় মনে হচ্ছে যেন জেলেই আছে মোমেন ব্যক্তি কিন্তু কাফেরেরা এই দুনিয়াতে যেন জান্নাতে আছে কেন যে সে মরলেই জাহান নামে যাবে তো জাহান নামে যতই কষ্ট আছে যত বড় বড় কষ্ট আছে আর যত বড় বড় আজাব আছে সেই আজাবের তুলনায় দুনিয়াটা তার জন্য জান্নাত স্বরূপ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন একজন কাফের যতই কষ্ট করুক এখানে কিন্তু যখন মৃত্যুবরণের পর জাহান নামে যাবে সেই কষ্টটি মহা কষ্ট তার তুলনা করা যায় না এখানে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আর বেশি লম্বা করছি না আল্লাহ তাবারাক তালা যেন আপনাকে আমাকে আর বিশ্বের সমস্ত মুসলিম নর নারীকে যেন সুখময় জীবন দান করেন দুনিয়াতেও যেন আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি এবং পরকালে যেন আল্লাহ তালার দয়াতে আমরা সবাই জান্নাত লাভ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু